পাকের অশেষ মেহরবানিতে বিগত জুমাগুলিতে আমরা দাওয়াতদাতার বৈশিষ্ট্য সমূহের উপরে আলোচনা রেখে এসেছিলাম দাওয়াতি কাজ করতে গেলে শেষ পর্যায়ে যে আলোচনা ছিল সেটা ছিল এলম যে কোনো কাজ আপনি করবেন এলম ছাড়া কোনো কাজই সম্ভব নয় আর সেই এলেমটা হবে কোরআন এবং সহি হাদিস ভিত্তিক কোরআন এবং সহি হাদিস হবে সালাফে সালেহীনের বুঝ অনুযায়ী কোরআনের আয়াত রসুল্লাহ সাল্লাম সাহাবাই কেরামগণ কিভাবে বুঝেছেন তারা যেভাবে যে আয়াতকে ব্যাখ্যা করেছেন তাদের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী আমাদেরকে মানতে হবে কোরআন এবং হাদিস প্রত্যেকেই মানার দাবিদার এবং মানেও তাই হেদাতি হোক আর বেদাতি হোক প্রত্যেকেই কোরআন এবং হাদিস মানে অন্যান্য মাঝাবি এবং আমাদের মধ্যে মৌলিক পার্থক্য হল তারা সহি হাদিসের সাথে জাল জয়ীফ হাদিস বানাওয়ার কিসা কাহিনী সেগুলিও মানে একজন বক্তা সাহেব বক্তৃতা করছিলেন বলছে তোমরা আবার কিসের আহল হাদিস একবার বলল আহল হাদিস নামটা ইংরেজদের দেওয়া আবার গিয়ে বলছে তোমরা আবার কিসের আহল হাদিস আমরা হলাম এক নম্বর আহল হাদিস কেন বলছে আমরা সই মানি জৈফ হাদিসও মানি যত হাদিস আছে সব হাদিসই আমরা মানি তোমরা শুধু হাদিস বেছে বেছে মানো এই বেছে বেছে মানাটা হলো তোমাদের খাসলত আর আমরা সব হাদিসই মানি চমৎকার ব্যাখ্যা তো বললাম যে এই লোকের কথাটা ওই লোকের মতো তোমরা আর কি খাও আমরা সবই খাই ভালোটাও খাই পচাটাও খাই তোমরা তো বেছে বেছে খাও কোনটার মধ্যে ফরমালিন আছে আর কোনটার মধ্যে নাই কোনটা পচা আর কোনটা ভালো এটা বেছে খাও দুনিয়ার সব জিনিস বেছে বেছে নাও আর ইসলাম মানবে তখন বাঁচতে হবে না যাচাই করতে হবে না এটা কেমন কথা আল্লাহ পাক তাই বলছেন ইয়ালামিনাল হায়াত দুনিয়া অহুম আনিল আখেরাতে হুম গা ফেলুন তারা দুনিয়াটা ভালো বোঝে কিন্তু আখেরাতের ব্যাপারে তারা উদাসীন হয়ে যায় গাফেল হয়ে যায় তো বলছিলাম যে কোরআন এবং সহিদিস আমরা মানি আর অন্যান্যরা সহিটাও মানে আর জাল জয়ীবটাও মানে পার্থক্য হল এই জায়গায় যে দুনিয়াতে এমন কোনো আচরণ নাই যে আচরণ হাদিস দ্বারা প্রমাণ করানো সম্ভব নয় যে আচরণ আপনি করছেন হয় তার সমর্থনে জাল হাদিস আছে না জয়ীফ হাদিস আছে জাল হাদিস আর জয়ীফ হাদিস আমরা মানি না কারণ সহি হাদিস যা আছে এটাই মানার সময় আমাদের জোটে না তো জাল হাদিস জয়ীফ হাদিস কখন মানব মানুষ কি বলতেছে আর কি বুঝতেছে মাঝে মাঝে হতভম্ব হয়ে যায় সহি বুখারিতে হাদিস এসেছে রসুল্লাহ সাল্লাম শহরের ময়লা আবর্জনা ফেলানোর জায়গায় গেলেন ডাম্পিং এরিয়া ডাস্ট এরিয়া ডাস্টবিনের আশেপাশে সেখানে বসার পরিবেশ নাই চতুর্দিকে নোংরা নোংরা ময়লার ময়লা রাসুলাম দাঁড়িয়ে প্রস্রাব করলেন সহি বুখারির হাদিস হাদিস প্রমাণ করল যে কোনো মানুষ বিপদে পড়লে দাঁড়িয়ে প্রস্রাব করতে পারে আজকে এই হাদিসটা কত জরুরি যেটা দশ বিশ বছর আগে মোটেই এমন জরুরি ছিল না হাজার হাজার মানুষের কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা ডাক্তার বলে দিছে মাটিতে তুমি বসতে পারবে না এ দেখেন না বাপ বসে আছে মাটিতে আর ওই বেটা বসে আছে চেয়ারে বাপ মাটিতে বসে খোদবা শুনছে আর বেটা চেয়ারে বসে খোদবা শুনছে ঘটনাটা কি ঘটনা বাপের ফিটনেস আর বেটার ফিটনেস এক নয় আমার আব্বার সাথে হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে যাই আব্বা খুব দ্রুত হাঁটতেন আব্বা বলতেন যে কি ব্যাপার বুড়ো মানুষ সাথে হেঁটে পারো না যে বললাম যে আপনার আম্মা বেশি দুধ পান করিয়েছে আর আপনি আমাদেরকে তেমন কিছু দিতে পারেন তখন আব্বু ফিস ফিক করে হেসে দিয়ে বলতেন ঠিক বলেছ আমরা যেটা খেয়েছিলাম সব টাটকা তাজা এখন তোমরা যা খাচ্ছ সব ফরমালিন তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই হাদিসটা কত জরুরি যে মানুষ বিভিন্ন জায়গায় বিমানবন্দরে রাস্তাঘাটে পাবলিক টয়লেটে সেখানে দাঁড়িয়ে প্রস্রাব করার জন্য সেখানে ওইভাবে ইউরিনাল বানানো আছে যাদের কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বসতে পারে না তাদের জন্য এই হাদিসটা যে কত বড় নিয়ামত বলতে বলতে বলতে বলতে লাস্টে বলছে যে হাদিস মানো হাদিস মানার দাবি করো দাঁড়িয়ে প্রস্রাব করো না কেন দাঁড়িয়ে প্রস্রাব আমরা করব দিজনাম রসুল্লাহ সাল্লাম যেই প্রেক্ষাপটে যেই কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন আমরাও ওই রকম প্রেক্ষাপটে আসলে অবশ্যই দাঁড়িয়ে প্রস্রাব করব তাতে কোনো সন্দেহ নেই এরপরে বলতে বলতে বলছে যে আপনাদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তাহলে এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাদ করবেন ইন্নালিল্লাহে বেশি দূরে নয় ওই সিসিলি গার্মেন্টে মার্সেই ওয়াদ হচ্ছে আর সেই ওয়াজ আমার জানালা দিয়ে কানে এসে শুনতে পাচ্ছি যেই আমলটি আল্লাহর নবী করলেন যে আচরণটি আল্লাহর নবী করলেন যে বসে প্রস্রাব করার পরিবেশ নাই তাই দাঁড়িয়ে করলেন কিয়ামত পর্যন্ত যারা বসে প্রস্রাব করতে অপারগ হবেন তাদের জন্য এই হাদিসটা দিয়ে কত বড় নিয়ামত তাদের জন্য যে কত সুযোগ ইসলাম করে দিল কিন্তু বলতে বলতে মুখে আর বাঁধল না শেষে বলল তোমাদের মসজিদের ইমাম যদি দাঁড়িয়ে প্রস্রাব করে তো এই কুত্তা মার্কা ইমামের পিছনে কি সালাদ করবে মুফতি সাহেব মুখে লাগাম করে দেন আল্লাহ নবীর আচরণকে যদি এহেন অশালীন শব্দে যদি বলা হয়ে থাকে তো ইমামকে শব্দটি বলা হয়নি বলা হয়েছে স্বয়ং আল্লাহর নবীকে বলছিলাম যে কোরআন এবং সহিদিস পার্থক্য এখানে তারা জাল জয়ীপ মানে সহিটাও মানে আর আমরা স্রেফ সহিদিস ছাড়া অন্যটা মানি না পচা জিনিস আমরা খাই না বলবেন হাদিস আবার পচে কেমনি হাদিস আবার পসে কেমনে হাদিস পসে কেমনে জানেন না হাদিস যখন মানুষ বানায় তখন হাদিস পসে ওটা মানুষের তৈরি বানাওয়ার হাদিস ওটা হলো জাল টাকা আবার জাল হয় কেমনে টাকা যখন টাকশাল থেকে না হয়ে নকল কোন জায়গা থেকে আসে ওটা হলো ভেজাল সমস্যা ভেজাল টাকা জাল নোট যার কাছে পাওয়া যায় তাকে টাকা তো দূরের কথা তাকে পুলিশে আইনের লোক ধরলে তার কারাদণ্ড হয়ে যাবে সৌদি আরবে এক বাংলাদেশি বিশ হাজার রিয়াল জাল নোট নিয়ে গেছে ব্যাংকে ড্রাফ করতে কি মাথায় বুদ্ধি যারা ঠকবাজ ওরা মনে করে আমরা খুব বুদ্ধিমান আর দুনিয়ার সব লোক বোকা বুকা না মনে করলে সে ঠকবাজি করেন সৌদি আরবের ব্যাংকে গেছে টাকা ড্রাপ করতে জাল নোট নিয়ে গেছে সৌদির ব্যাংকে মেশিনের মধ্যে দেওয়ার সাথে সাথে জাল নোট প্রমাণিত হয়ে গেছে সাথে সাথে হ্যান্ডকপ পরায় তাকে নিয়ে গেছে হাজতে হাজত থেকে জেরা হচ্ছে আর এই জেরার ট্রান্সলেটার হলাম আমি আমাকে ওই এন্টি করাপশন ব্যুরোর অফিসার তিনি বললেন হাজা রাজুলুন বাংলাদেশ জিনসিয়া জামিন ইন্দিকুম উজিদা ইন্দাহু নকুদ মুজাইয়াব এই লোকের কাছে জাল নোট পাওয়া গেছে বিশ হাজার রিয়াল not a matter of joke বিশ হাজার রিয়াল জাল নোট নিয়ে গেছে ব্যাংকে ড্রাপ করছে হাবাগুবা পাবলিকের হাতে দিয়ে দেয় তাও একটা কিছু হয় গেছে ব্যাংকে ড্রাফট করতে সুবাহ যাই হোক জালনোট যদি কারো কাছে পাওয়া যায় তাকে আদালতে সফর্দ করা হয় এবং সে আইনের আওতায় চলে আসে তাহলে জাল হাদিস আপনার কাছে যদি পাওয়া যায় তাহলে আপনার অবস্থাটা কি মনের ভুলে অজান্তে কারো কাছে জাল নোট এসে যেতে পারে জেনে বুঝে কোন জাল কথা আমরা বলার চেষ্টা করি না হয়তো ছোটকালে কিছু হাদিস পড়েছি বা শুনেছি যেসব হাদিস তখন সই হাদিস আর জয়ীফ হাদিসের যাচাই বাছাই আমাদের দেশে চালু ছিল না সেই সময়ের সেই পুরাতন মেমোরি থেকে দুই একটা জাল জয়ীফ হাদিস বের হয়ে যায় আর এটা নিয়েই অনেক সময় হইচই শুরু হয় কিন্তু যারা জাল হাদিসকে মানার কায়েল আমটা আপনি বেছে নিবেন কমলা লেবুটা বেছে নিবেন আঙ্গুরটা বেছে কিনবেন সবজিটা দেখে নিবেন পচাটা নরমটা আপনি নিবেন না তো ইসলাম মানবেন এত সহজ কেন দ্বিতীয় পার্থক্য হল এই আলাফা আমি সালাফিনা সলে সালাফে সালেহীনগণ আয়াতকে এবং হাদিসকে যেইভাবে ব্যাখ্যা দিয়েছেন ওইভাবে আমরা মেনে চলি কিতাব ও সুন্নে আলা ফাহমি সালাফিনা সালে মুস্তামাদ্দুন আল ইল শারঈ আল মুস্তামাদ্দু বিল কিতাবি মিনাল কিতাবি ও সুন্নতে আলা ফাহমি সালাফে হাদিল এমন এলেম যে এলেমের উৎস হল কোরআন এবং সৈয়াদিস কোরআন এবং সৈয়াদিস কোন বুজুর্গের কোন কিসা কাহিনী কারো স্বপ্নের কোনো বিবরণ আর কারো আনুমানিক কোন এমাজিন এইগুলি আমাদের কাছে নেই কোরআন এবং সৈয়াদিস সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী যখন বলবেন তখন আধুনিক বিশ্বে নতুন করে চোদ্দশো বৎসর পরে হাদিস বুঝার জন্য নতুন কোন ফন্দি ফিকির আঁটলে সেটা চলবে না ওই যে মাসিকার তাহারিক গেটে আছে নিয়ে যাবেন বড় বড় আলেমোলামা দেশের মাটিতে অনেক মেধার অধিকারী কিয়ামত কয়দিন পরে হবে ইমাম মাহাদি আলাহাল্লাম কয়দিন পরে আসবেন কয়দিন পরে উম্মত ধ্বংস হবে সব সোম তারিখ মোটামুটি আনুমানিক এতদিনের ভিতরে ইমাম মাহাদি আলাহাল্লাম চলে আসতেছে আবার স্বপ্নেও দেখতেছে কেউ ইমাম মাহাদি আলাহাম ওনার জুয়া ওই তাহারিকে যতগুলি হাদিস বলা হয়েছে সে হাদিসের নির্ভরযোগ্যতা এবং আনুষঙ্গিক প্রাসঙ্গিক যে কথা সেগুলির জবাব যথেষ্ট দলিল ভিত্তিক সেখানে দেওয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হায়াতে বা দান করুন এই ভদ্রলোককে যেখানেই যখন কুসংস্কার দেখা দেয় তখনই তার বিরুদ্ধে তার একটি ক্ষুরধার লেখনী পাওয়া যায় গোটা যুব সমাজে ভাইরাল হয়ে গেল কিয়ামত হয়ে গেল আর ইমাম মাহাদি আসলেন অমক বুজর্গ সাহেব ইমাম মাহাদিকে স্বপ্নে দেখে ফেলেছে কোন বুজুর্গের সাথে আমাদের কোন আলেমের সাথে আমাদের কোন দ্বন্দ্ব নেই তাদের কথার সাথে আমাদের দ্বন্দ্ব কোরআন সুন্না ভিত্তিক ভিত্তির বাইরে কোন কথা বললে সেটা আমরা গ্রহণ করতে রাজি নই অবশ্যই তার সমালোচনা করতে হবে কারণ এই জাতিকে সঠিক পথের দিশা দিতে হবে হাজার হাজার যুবকেরা আজকে এই সাবজেক্ট নিয়ে পড়ে আসে আর এক শ্রেণী আলেম আলামা তাই হয়ে গেছে বক্তৃতা উঠে আর অন্য কোন সাবজেক্ট নেই ইমাম মাহাদি কয়দিন পরে আসবে এটার হিসাব রসুল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হলো কিয়ামত কখন হবে আল্লাহ নবী সালাম বললেন কিয়ামতের জন্য প্রস্তুতি কি আছে বলো আরে কিয়ামত যখন হয় হবে প্রস্তুতি কি নিয়েছ বলো তোমার কাজ হল কিয়ামতের প্রস্তুতি নেওয়া তোমার কাজ কিয়ামত কখন হবে এটা জানার বিষয় নয় তোমার কাজ হল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা তোমার মৌত কখন হবে এটা তোমার জানার সাবজেক্ট নয় জানার চেষ্টা করা উচিত কখন মরবো আর কখন বাঁচবো বেশি দিন বাঁচার উপায় কি না বেশি দিন বাঁচার চেষ্টা করবেন না মরণ থেকে বাঁচার চেষ্টা করবেন না মরণ একদিন আসবেই আসবে যেদিন যেখানে যেইভাবে মরণ নিয়ে যাবে সেখানে সেদিন যেতেই হবে কোনো উপায় নেই কত ডাক্তার লেখাপড়া শেষ করে চলে গেল নেপালে আল্লাহ আকবার আমাকে একজন বলছে যে আপনি তো বিমানে খুব যাতায়াত করেন তো ইউএস বাংলার টিকিট আপাতত কেটেন না বললাম মরণ যদি আমার ইউএস বাংলায় থাকে তো যে কোনোভাবেই ওখানে যেতেই হবে যেখানে যেভাবে মৃত্যু আছে ওখানে পৌঁছতেই হবে কোনো উপায় নেই আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাওতাল্লা দি তাফির রুন আমিন হু ফাইন্না হুমুলা কি মৃত্যু থেকে পালায় বেড়াও কিন্তু মৃত্যু অবশ্যই তোমাকে ধরবেই ধর কি থেকে বাঁচতে হবে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে মরণ থেকে বাঁচার চেষ্টা করে লাভ নেই মানুষ মরণ থেকে বাঁচার চেষ্টা করে বাঁচতে পারবে না কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে অবশ্যই সে বাঁচতে পারবে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে মরণ থেকে বাঁচার চেষ্টা করা হবে না তার মানে এই নয় যে আপনি গোখরো সাপের সামনে পা আগায় দিবেন সবল মারো কি না ওটার মানে এই নয় সম্ভব্য যতটুকু প্রোটেকশন আপনি নেবেন কিন্তু যেটা হবার দিরে আছে সেটা হবেই হবে এটা কোনো সন্দেহ নেই আমার মামা কলকাতা মারা গেলেন লোকেরা বলল আমরা একশোবার মানা করলাম লোকটাকে নিয়েন না কলকাতা কলকাতায় নিয়ে লোকটাকে মারল আমি ওকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম ভাই আপনার কি ইমান আছে কয়া আছে ইমানের কয়টা রকম বলেন তো ওয়ান ওয়ান তু মিনাবিল কাদারে রিহি ওয়া রিহি মিনাল্লাহ তালা তাকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করা ইমানের একটি রোকন আল্লাহ পাক যার মৃত্যু যেখানে রেখেছেন আমার মামার মৃত্যু কলকাতায় আছে তো কলকাতায় না যাওয়া পর্যন্ত মরণ হবে না যে কলকাতায় তার মৃত্যু আল্লাহ পাক লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তাকদির লিপিবদ্ধ আছে যে শাহজাহান মোল্লার মৃত্যু হবে কলকাতার অমুক জায়গায় সেখানে না যাওয়া পর্যন্ত মৃত্যু হল না বাড়িতে এতবার অসুস্থ হলো মরি মরি অবস্থা কিন্তু মৌত হল না বাড়িতে আগেই যদি মৌত হয়ে যেত তাহলে এত টাকাও খরচ হতো না আর ভিসাও করা লাগতো না পাসপোর্টও লাগতো আল্লাহ পাক যেখানে রেখেছেন অমা তাদের আর দিন বলছিলাম যে ফাহামে সালাফিনা সালেহ সালাফে সালেহিনের বুঝ অনুযায়ী আমাদেরকে কোরআন সন্না মানতে হবে আর সেখান থেকে এলেম নিতে হবে তবে কথা মনে রাখতে হবে কারো দ্বারা কোনো ভুল হয়ে যেতে পারে দলিল আসার পরে যদি সে সংশোধন করে সে আলহামদুলিল্লাহ দলিল আসার পরেও যদি হ্যাকরামি করে সেটা হল ইন্নালিল্লা ভুল আমার হবে মানুষই যাবে হতেই পারে যখনই ভুল হবে ভুল যদি দলিল ভিত্তিক সংশোধন করা হয় সেটা আমি যদি ইমানের ভিতরে গণ্ডির ভিতরে আমি থাকি অবশ্যই আমাকে সংশোধন করতে হবে পাক বলছেন যারা তবা ইস্তেকফার করে ফিরে এসে পাপকে ছেড়ে দিয়ে তারা তবা করে তাদের বিগত দিনের সকল পাপগুলিকে পাক নেকি দ্বারা বদল করে দেন ইল্লামান তাব ও আমানা وعمل عملا صالحا فاولئك اولئك فاولئك يبدل الله سيئات حسنات وكان الله غفورا رحيما আল্লাহ পাক তার বিগত দিনের সকল পাপকে নেকি দ্বারা বদল করে আল্লাহ তাহলে ফিরে আসতে হবে দ্বিতীয় বিষয় আজকে যেটা আলোচনায় আসছে সেটা হলো দাওয়াতি কাজ করতে হলে জামাতবদ্ধভাবে দাওয়াতি কাজ করাটা ভালো জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে সম্মিলিত প্রচেষ্টায় সাংগঠনিকভাবে দাওয়াতি কাজ করলে দাওয়াতি কাজ বেগবান হয় এবং এটা বিরাট সুদূর প্রসারী একটা প্রভাব বিস্তার করে মাসিকার তাহারিক একটা ম্যাগাজিনের নাম এই ম্যাগাজিন যখন শুরু হলো তখন দুই হাজার যখন শুরু হলো তখন দুই হাজার এখন লক্ষ লক্ষ জনতা সফট কপি এবং হার্ড কপিতে তারা এই মাসিকার তারিখ থেকে নিয়মিত এলেম হাসিল করছে তারিখের মধ্যে একটা কথা লিখে দিলে লক্ষ লক্ষ মানুষের দ্বারে দ্বারে সেটা পৌঁছে যাচ্ছে এটার নাম হল সংগঠন সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজটা বেগবান হয় আল্লাহ পাক কোরআনে একটি সুরা নাজিল করেছেন সুরাটির নাম দিয়েছেন সুরাতু সফ সফ মানে কাতার সৌ সুফু ফাকুম মক্কার ইমাম বলে সৌ সুফু ফাকুম তোমাদের কাতারগুলিকে তোমরা সোজা করে নাও কাতারগুলিকে ঠিক করে নাও সৌ সুফু ফাকুম কাতারগুলিকে সোজা করে নাও সুফু হল বহুবাসন পুলুলাল আর সিঙ্গুলার নাম্বার হল সব আল্লাহ পাক কারিমে একটি সুরা নাজিল করেছেন সুরাতু সব সব মানে হল কাতার বন্দী হওয়া আল্লাহ পাক সেই সুরার শুরুর দিকেই বলছেন নিশ্চয় আল্লাহ পছন্দ করেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে সফান জামাতবদ্ধ হয়ে কাতারবদ্ধ হয়ে কেন বুনিয়ান উম্মার সুস যেন তারা সীসা ঢালা প্রাচীর সিসা ঢালা প্রাচীরের নেই তারা জামাতবদ্ধ হয়ে কাতার বন্দী হয়ে তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে ওমরে ফারুক রাজি আল্লাহ তালানু বলছেন লা ইসলাম ইল্লা বিল জামা আহ সংঘবদ্ধ প্রচেষ্টা ছাড়া জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া ইসলামের কাজ ঠিক মতো হয় না সালাত আদায় করবেন জামাতবদ্ধ সালাত আদায় করবে জামাতবদ্ধ সালাত আদায় না করলে বিনা ওজরে যদি কেউ একা একই পরে তার সালাত হয় না রাসুল্লাহ সাল্লাম বলেন আমার মনে হচ্ছে কোন একজন লোককে আমি ইমামতির দায়িত্ব দিয়ে আমি মসজিদে নবীর ইমামতি ছেড়ে বেরিয়ে চলে যাই জনপল্লীতে আর মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে দেখি কারা বাড়িতে বসে আছে শুয়ে আছে জামাতে আসে নাই তাদের বাড়িঘর যুবকদেরকে খড়ি জোগাড় করতে বলি আর তাদের বাড়িঘর আগুন লাগিয়ে পুড়িয়ে সারখার করে দেই ওর খেতা কম্বল বাড়িঘর লোটা হাড়ি পাতির যা আছে কাগজপত্র বই পুস্তক সব পুড়িয়ে যেন সারখার হয়ে যায় ভয়ানক কঠিন কথা রহমাতুল্লিল আলমিন দয়ার নবী উম্মতের প্রতি সারা জীবন দয়া করে গেল উম্মতের কষ্ট হবে দেখে এশার সালাবটা আরো বিলম্ব না করে রাসুলাম বলছেন উম্মতের কষ্ট হলে আমি এশার সালাবটা মধ্যরাতের আগে পড়তাম আমার উম্মতের কষ্ট হবে বলে প্রত্যেক টাইমে মেসাজ করার নির্দেশ আমি দেই নাই উম্মতের কষ্ট হতে পারে দেখে রাসুল্লাহ সাল্লাম একদিন দাঁড়িয়ে প্রস্তাব করে উম্মতকে সহজ করে দিয়ে গেলেন উল্লাহ সাল্লাম উম্মতের জন্য অনেক কাজ কর্ম সহজ করে দিয়ে গেছেন সেই রাসুল সাল্লাম বলছেন আমার মনে চায় ওদের বাড়িতে গিয়ে ওদের বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে সারখার করে দিই বাড়িতে আগুন দেওয়ার মতো কঠিন পরিস্থিতি আর এত বড় ভয়ানক শাস্তি আর হয় বন্যায় ডুবলে তাও কিছু ভেসে ওঠে বন্যায় ডুবলেও কিছু ভেসে ওঠে বন্যার পানি আসার আগে কিছু কিছু নিয়ে পালিয়ে যাওয়া যায় ঝড় তুফান হয়ে কিছু উড়িয়ে নিয়ে যায় আর কিছু রেখে যায় কিন্তু কারো বাড়িতে যদি আগুন ধরে তার টাকা পরে পয়সা পরে গহনা পরে ছেলে মেয়ে পরে গরু বাছুর পরে ধান চাল পরে খেতা কম্বল পরে যার বাড়িতে আগুন লেগেছে তার মতো অসহায় লোক কেউ নেই এত বড় দয়ান নবী বলছে যারা জামাতে আসেনি তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ইচ্ছা আমার হয় কিন্তু ওর বাড়ির ভিতর আছে মহিলার বাচ্চা নাবালক শিশু নাবালক শিশুর জামাত নেই আর মহিলাদের মসজিদে আসা জরুরি নয় ওরা বাড়িতে পড়লে ভালো মসজিদেও আসতে পারে বাড়িতেও পড়লে ভালো বাড়িতে পড়া উত্তম জুমার সালাদটা মসজিদে বিশেষভাবে আসলে এখানে খোদবা শোনার সুযোগ হয় খোদবা শুনে শুনে কত মহিলার ভিতরে আমূল পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কত মহিলার আমূল পরিবর্তন খোদবা শুনি হয়েছে রসুল্লাহ সাল্লাম সালাদকে জামাতের সাথে পড়ার গুরুত্ব দিলেন হজের মাঠে যাবেন জামাতবদ্ধ হয়ে একত্রিত হয়ে হজের মাঠে আপনি দুনিয়ার যে কোনো কাজ করবেন জামাতবদ্ধ হয়ে সামাজিকভাবে কুরবানি হয় সামাজিকভাবে জাকাত ফেতরা জমা হয় যারা একা একই ইন্ডিভিজুয়াল দেয় ওরা দিল কি না দিল কোনো খোঁজ খবর নেই সমাজের জবাবদিহিতা তাদের থাকে না সামাজিকভাবে বন্টন করে চলে গ্রিক দার্শনিক অ্যারিস্টিটল বলছেন মানুষ সামাজিক জীব সমাজ ছাড়া চলতে পারে সিসিলি দ্বীপে রবিনসন ক্রুশও গেল একা একা থাকবে তাই রবিনসন ক্রুশো সিসিলি দ্বীপে গেল এখন ইঁদুরের উপদ্রব লাগলো বিড়াল বিড়ালের মারার জন্য বিড়ালকে খেতে দেওয়ার জন্য লাগলো গাভী দুধ খাওয়াতে হবে বিড়ালকে এবার গাভী পালার জন্য লাগলো রাখাল রাখালকে খানা পাকায় দেওয়ার জন্য লাগলো চাকরানি বাবুরসি তারপরে সিসিলি দ্বীপে একটা সমাজ গড়ে উঠলো রবিনসন ক্রুশো একা একা থাকতে পারল মানুষ বিদেশে যায় খুঁজে খুঁজে দেখে নিজের দেশের লোক কোথায় আছে ছয় কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে একজন বাংলাদেশি ভাই থাকে বুলগেরিয়া আছে কিছু দিনী ভাই সাইপ্রাসে আছেন কিছু দিনী ভাই সাইপ্রাসে বাংলাদেশি লোক তো কম বুলগেরিয়াতে বাংলাদেশি লোক তো কম কম বলতে মানে আমেরিকা তারপরে কানাডায় সৌদি আরবে মেডেল ইস্ট এই সমস্ত দেশগুলিতে সচরাচর মানুষ যেখানে যায় সেসব জায়গায় লন্ডনে যাবেন মানুষ অনেক বাঙালি আছে কিন্তু ওই সমস্ত জায়গায় মানুষ কম বাংলাদেশি ভাই একটা পেলে বসে থাকে তার জন্য আমরা বায়তুল মুকারমে আগে জোরে আমিন শুনতাম এক এক সময় তারপরে বসে থাকলো জোরে আমিন ওই মাথায় কে দিল রে ওই লোকটাকে না দেখা পর্যন্ত তার সাথে পরিচয় করে সালাম কালাম না করা পর্যন্ত যেতাম না তখন স্টুডেন্ট লাইফের কাহিনী বায়তুল মুকামের বারান্দায় এসে এসে বসে বসে থাকতাম ইসলামিক ফাউন্ডেশন একটু পড়াশোনার সুযোগ হতো আর ওখানে রোড প্রফেসর সাহেব বক্তৃতা দিন খুব দারুণ দারুণ বক্তৃতা মাঝে মাঝে শুনতাম রোড প্রফেসর খুব শিক্ষিত ভদ্রলোক ছিলেন কিন্তু কথাবার্তা একটু পাগলামি ছলে মূল কথাগুলি বলে যেতেন আলহামদুলিল্লাহ যাই হোক মানুষ সামাজিক জীব সমাজবদ্ধভাবে চলবে ইহুদিন আসারা ওরা ন্যাটো জোট গঠন করে গোটা পৃথিবীর মুসলমানকে ধ্বংস করার জন্য অঘোষিত ক্রুশেদ চালু করেছে ক্রুশেডের ঘোষণা দেয়নি কিন্তু অঘোষিত ক্রুশেড তারা চালাচ্ছে স্বামী তার স্ত্রীকে পিটছে স্ত্রী বলছে কি গো রাখবা না নাকি কিলের ধরনে বোঝো না তোমাকে রাখবো না না রাখবো কিল দেখে বোঝো না তুমি ইহুদিনা সারা আমাদেরকে যেইভাবে কণ্ঠাসর করার চেষ্টা করছে আমরা বুঝতে পারি না যে তারা কি চাচ্ছে কি বলতে চাচ্ছে আল্লাহ আকবর এই পরিস্থিতিতে বেদাতিরা একমত ওই দিল্লি থেকে বড় হুজুর যেটা বলে দিচ্ছে তাম পৃথিবীতে এই স্বপ্নের ধর্ম প্রচারকারীরা যেখানে যাচ্ছে ছয় উসুলের বয়ান করছে ছয় উসুলের বাইরে এক রায়ের জানা পরিমাণে দিক ওদিক হওয়ার সুযোগ নেই অন্যান্য বেদাতি সংগঠন যেগুলি আছে পীর মুরিদির সেই অনুসরণকারীরা যারা আছেন লক্ষ লক্ষ গজারির লাঠি আর সবুজ পাগড়ি তাদের কাছে রেডি কোরআন সুন্নাওয়ালাকে পিটার জন্য এবার কোরআন সুন্নার বারো জন লোক তার তেরোটা মতবাদ আর বলছে সংগঠন করা হারাম আয়লাদিস বলা হারাম এটা করা হারাম ওটা করা হারাম দুই দিন আগে যেই যাদের বই পড়ে যাদের লিখুনি লিটারেচার পড়ে সহি আকিদায় আসলো দুই দিন পরে তারা গবেষক হয়ে গিয়ে আবার তাদেরই ভুল ধরা শুরু করে সংগঠন হারাম কি করতে হবে যার যার মতো সেই সেই একা একা চলতে হবে আপনাকে আসবে গজারির সঙ্গবদ্ধভাবে পিটতে আপনি কি করবেন একা একা মোকাবেলা করবেন সম্ভব অসম্ভব সংঘবদ্ধ প্রচেষ্টাকে মোকাবেলা করতে সংঘবদ্ধভাবে বলবেন রসুল্লাহ সাল্লামের জামানায় এরকম সংগঠন ছিল না রসুল্লাহ সাল্লামের জামানায় সংগঠন ছিল না রসুল্লাহ সাল্লামের জামানায় যুদ্ধ হয়েছে তীর আর তলোয়ারের এখন আপনাকে অমুসলিমেরা মারতে আসবে আগ্নে অস্ত্র নিয়ে আপনি তার মোকাবেলা তীর আর তলোয়ার নিয়ে বলবেন আর বলবেন রসুল্লাহ সাল্লামের জামানায় তীর তলোয়ার ছাড়া যুদ্ধ হয়নি আগ্নে অস্ত্র ছিল না অতএব আগ্নে অস্ত্রের যুদ্ধ বেদা তাহলে আপনার বাঁচার উপায় থাকবে না আপনার অস্তিত্ব বিলীন ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে বেদাতিরা আপনাকে মোকাবেলা করতে আসবে আপনি পাঁচজন হন আর দশজন হন অবশ্যই সংগঠিত হতে হবে নাহলে মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় নেই এখন প্রশ্ন হল দলাদলি ইসলামে হারাম দল মানেই তো আপনি জানেন না তো বুঝবেন কি করে ভালো করে শুনে রাখেন একটা দল হতে হলে তিনটা জিনিস লাগে তিনটা জিনিস ছাড়া কোনো দল হয় না একজন নেতার নেতৃত্ব লাগে নেতা ছাড়া দল হয় না একদল অনুসারী লোক লাগে শুধু নেতা থাকলেই দল হয় না নেতার পিছনে আবার অনুসরণ করার এক দল লোকও লাগে তাহলে একদল লোক আর একজন নেতা আর লাগে কি আর লাগে হল কর্মসূচি লক্ষ্য উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য আর কর্মসূচি সরকারি দল আর বিরোধী দল দুইটা দল সরকারি দলেরও একজন নেতা আছেন এক দল কর্মী আছে তাহলে এক নাম্বার নেতা আছে কর্মীও আছে অনুসারীও আছে কর্মসূচি সরকারি দলের কর্মসূচি আলাদা আর বিরোধী দলের কর্মসূচি আলাদা বিরোধী দলের কর্মসূচি হল যে কোন মূল্যে সরকারকে খামসায় নামাতে হবে সরকার যেটা ভালো করে খারাপ করে ওটার তো সমালোচনা করাই লাগবে আবার যেটা ভালো করে ওটারও সমালোচনা করে সতীনের হাতে ছাই সতীনের প্লেটে ছাই মাখায় খেতে হবে সতীনের প্লেট যেহেতু তাই হচ্ছে ছাই মাখায় খাবো আমি সতীনের প্লেটকে নষ্ট করতে গিয়ে নিজেদের ছাই খেলাম হিসাব নেই বিরোধী দলের লক্ষ্য উদ্দেশ্য যে কোনো মূল্যে সরকারকে দমন করে ক্ষমতায় চড়তে হবে আমার আর সরকারি দলের উদ্দেশ্য যে কোন মূল্যে বিরোধী দলকে দমন করে ক্ষমতায় টিকে থাকতে হবে তাহলে তাদের নেতা আছে কর্মী আছে আলাদা আলাদা কর্মসূচিও কি আলাদা আলাদা নির্ধারিত লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য নির্দিষ্ট কর্মসূচি পালন করে একদল কর্মী বাহিনী এক নেতার নেতৃত্বে এগিয়ে যাওয়ার নাম দল হুজুর একই লক্ষ্য উদ্দেশ্যে যদি একাধিক প্রতিষ্ঠান হয় সেটাকে দল বলা যায় না এক গ্রামে একটি আহলাদিস মসজিদ ছিল শুনে রাখেন সেখানে জোরে আমিন বলে সালাত হতো বুকে হাত বাঁধা হতো রফিলা দাইন করা হতো পায়ে পা মিলান হতো যে কোনো কারণে সেই গ্রামে মুসল্লিরা কিছু ভাগ হয়ে বা কিছু যে কোনো কারণে মসজিদ আর হয়ে গেছে এই মসজিদেও জোরে আমিন হচ্ছে ওই মসজিদেও জোরে আমিন হচ্ছে এই মসজিদের ইমাম আলাদা মুক্তাদি আলাদা মুয়াদ্দিন আলাদা খাদেম আলাদা কমিটি আলাদা ওই মসজিদের ইমাম আলাদা মুয়াদ্দিন আলাদা কমিটি আলাদা খাদেম আলাদা কিন্তু কর্মসূচি দুই মসজিদের এক এখানে এরাও যাদের এদের দাও যা তাদের দাও তাই তারাও জোরে আমিন বলে সালাত আদায় করছে তারাও জোরে আমিন বলে সালাত আদায় করছে আপনি বলবেন গ্রামের লোক দুই দলে বিভক্ত ওটার নাম দল না একই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য একাধিক প্রতিষ্ঠান থাকতেই পারে আর যদি থাকে তাহলে সেটাকে দল বলা হয় এজ লাইক শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয় নিয়ে যে সমস্ত বই পুস্তক কোথাকার কথা কোথায় লাগানো হচ্ছে দলের বিরুদ্ধে অ্যারাবিয়ান আলেমদের যত ফতুয়া সবগুলি ফতুয়ার মূল টার্গেট হল যারা মনে করে আমাদের সংগঠনে যারা আছে তারা মুসলিম আমাদের সংগঠনের বাইরে যারা তারা কাফের যেমন খারিদা খারিজি আকিদা পোষণকারীরা মনে করে ইসলামের নামে যারা রাজনীতি করেন তাদের দলীয় রাজনীতির ওই সীমারেখার বাইরে বাইরে অপর কোন সংগঠনের লোককে তারা মুসলমানই মনে করে মুসলমান মনে করে না দেখেই তাদেরকে হত্যা করা তারা জায়গ মনে করে যারই ফলে তাদের সাথে তাদের লড়াই চলে একজন মুসলিমকে যতক্ষণ আপনি মুসলিম বলবেন মুসলিম বলে মনে করবেন গণ্য করবেন তখন তার বিরুদ্ধে যুদ্ধ করা আপনার হারাম আগে কাফের প্রমাণ করতে হবে তারপরে তার বিরুদ্ধে অস্ত্র ধরা দায়ের হবে কাফের প্রমাণ না করা মতো অস্ত্র ধরা দায়ের হবে কিন্তু কিমভূত কিমাকার দুনিয়া ইসলামী হ্যাঁ, দিন কায়েমের সঠিক পদ্ধতি আলোচনার মধ্যে আমি সুন্দর করে বলে দিয়েছিলাম যখন দাবি ওঠে সম্মানিত তাওহিদি জনতা সম্মানিত তাওহিদি জনতা যাদেরকে তাওহিদি জনতা বলছেন ওরা আপনার দলের লোক আছে বাইরের দলের লোক আছে তারপরে বলছে পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে ইসলাম বিরোধী এসব কার্যক্রম হতে দেওয়া যায় না পঁচানব্বই পার্সেন্ট মুসলিম যখন গুনছে তখন যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাদেরকে সহ গুনছে ওদেরকেও পঁচানব্বই পার্সেন্টের ভিতরেই ধরছে ওই পঁচানব্বই পার্সেন্ট মধ্যে দাউদ হায়দারও আছে তাসলিমা নাসরিনও আছে how many kinds of Muslim this world there are seventy three kinds of Muslim this world Taslima Nasrin মার্কা মুসলমান হুসনি মুবারক মার্কা মুসলমান দাউদ হায়দা মার্কা মুসলমান এসব মুসলমানের জাগা সারা পৃথিবীতেই আছে কিন্তু ডক্টর গালিব মার্কা মুসলমানের জাগা পৃথিবীতে খুব কম আছে খোদ আহলাদিসের ঘরে পাওয়া খুব মুশকিল হয়ে যায় সময় বন্ধুগণ তাহলে পঁচানব্বই তো তাদেরকে দিয়ে গুনলেন এরপরে যখন যুদ্ধ ঘোষণা করা হচ্ছে সরকারের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে সরকার কি অমুসলিম না এই সরকারকে মুসলমান বলা যায় না সরকারকে যদি মুসলমান না বলা যায় যেই কারণে সরকারকে মুসলমান বলা যায় না সেই কারণ তো বিরোধী দলের মধ্যেও আছে বিরোধী দলকে মুসলমান বলা যায় না তাকেও মুসলমান বলা যায় না তাহলে আপনার ফতুয়া অনুযায়ী যদি সরকার এবং সরকারি দলের লোককে মুসলমান না বলা যায় বিরোধী দল এবং বিরোধী দলের লোককে মুসলমান না বলা যায় তাহলে আপনার মতো মুসলমান কয়জন আছে এখানে আবার ইসলামের দাবি তোলেন কেন পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে ইসলাম চাই ইসলাম চাই পঁচানব্বই তো ওকে দিয়ে যাকে কাফের মনে করে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে বন্ধুগণ তাহলে বিষয়টা জটিল যারা নিজেদেরকে মুসলিম মনে করে অপরকে কাফের মনে করে আমার দলে থাকলে সেই মুসলিম আমার দলের বাইরে চলে গেলে সে কাফের এরকম আকিদা পোষণ করে যদি কেউ দল করে সে দল অবশ্যই করা হারাম এতে কোনো সন্দেহ নেই কই আমরা যেসব আকিদায় বিশ্বাসী আমরা যেসব সংগঠনকে সমর্থন করি সেসব সংগঠনের ভিতর থেকে কোন লোক যখন খসে পড়ে কই আমরা তাকে তো মুরতাদ বলি না আমরা তো তাকে বলি না হত্যা করা আজিব তো বলি না তাহলে সমস্যাটা কি হয়েছে এখানে শেখ রবি বিন হাদি বিন উমায়ের আলমাদ খালি হাফেজাহুল্লাহ শেখ রবি বিন হাদি বিন উমায়ের আলমাদ খালি মদিনা ইউনিভার্সিটি প্রবীণ প্রফেসর ডক্টর রবি বিন হাদি বিন উমায়ের আলমাদ খালি যার বইটা আমি আপনাদেরকে পড়ার জন্য অনুরোধ করেছিলাম বইটির নাম ছিল নবী রসুলগণের দাওয়াতি মূলনীতি নবী রসুলগণ মানহাদুদ্দাওয়াতে মানহাদুদ্দাওয়াতিল আম্বিয়া নবী রসুলদের দাওয়াতের উসুল মানহাদিদ দাওয়াতিল আম্বিয়া নবী রসুলদের দাওয়াতের মূলনীতি এটা হল শেখ রবি বিন হাদি বিন উমায়ের আল মাদখালি হাফেজাহুল্লাহ তিনি হলেন আমাদের উস্তাদের উস্তাদ আমার উস্তাদ ডক্টর আবদুল্লাহ আতিক আল মোতাররফি আমার উস্তাদ ডক্টর মোহাম্মদ বিন হাদি আল মাদখালি আমাদের উস্তাদ শেখ সালিব মোহাম্মদ আজুবাইদি আমাদের উস্তাদ এই সমস্ত উস্তাদের শিক্ষক তিনি হলেন শেখ রবি বিন হাদি বিন উমায় আলমাদ খালি হাফেদাউল্লাহ তার বাসায় একদিন কথা হচ্ছিল তিনি বলতেছিলেন যে তোমার তনজিম যদি তোমার সংগঠন যদি তনজিমুল ইদারা হয় তাহলে আবিহি তোমার সংগঠনটা যদি একটা মাদ্রাসার মতো হয় একটা মাদ্রাসা যাত্রা বাড়িতে আছে জমিয়তে আহলাদিস পরিচালনা করে একটি মাদ্রাসা রাজশাহী নদাপাড়ায় আছেন আহলাদিস আন্দোলন পরিচালনা করে আর একটা মাদ্রাসা রূপগঞ্জে আছেন শাহেখ আব্দুল রাজাবিন ইউসুফ সাহেব পরিচালনা করে আপনার ছেলেকে কোন মাদ্রাসায় দিবেন যেটাতে দিবেন দেন একটাতে দিলেই ঠিক আছে আমাদের কাছে যখন জিজ্ঞেস করে কোথায় দেব বলি যে আপনার বাসা কোথায় বলে আমার বাসা ড্যামরা বলে তাই যাত্রাবাড়ি মাছায় দেন আপনার বাসা কোথায় বলে আমার বাড়ির নওগা তাহলে আপনার ছেলেটাকে নওদা পাড়ায় দেন আপনার বাসা কোথায় বলে আমার বাসা হলো রূপগঞ্জ তাহলে আব্দুর রাজাক সাহেবের প্রতিষ্ঠানে দেন আপনার কোন কাছে হবে যেখানে কাছে হয় সেখানে আপনার ছেলেকে পড়ান একাধিক প্রতিষ্ঠান যেমন আছে একাধিক সংগঠন ওইভাবে এই আহলাদিস আকিদার মধ্যে আছে প্রত্যেকের আকিদা এক প্রত্যেকের আমল এক উনিশ কুড়ি দু একটা ছোট মোটো মাসলা মাসাইলের ব্যাপারে ব্যবধান ওটা পার্সোনাল ব্যাপার ওটা পার্সোনাল পার্সোনাল ব্যাপার ওগুলো পার্সোনাল ভাবে কেউ বেদাতের সাথে জড়িত পার্সোনাল ভাবে কেউ আর আরো কিছু অন্য কিছুর সাথে জড়িত এটা পার্সোনাল ব্যাপার কিন্তু মূল আকিদাগত যেটা সাংগঠনিক ভিত্তি এবং এই সহি হাদিস কোরআন এবং সহি হাদিসের যে মূলনীতি এই মূলনীতির ভিতরে পারস্পরিক কোন সাংঘর্ষিক কিছু নাই জমিয়াতে আহলাদিস কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত দিচ্ছে আহলাদিস আন্দোলন কোরআন এবং সৈয়াদিসের দাওয়াত দিচ্ছে আপনি যে সংগঠন ভালো লাগে করেন একটা সাথে থাকেন আর যদি কিছুই না ভালো লাগে তাহলে আপনি নিজে একটা সমাজ কল্যাণ পরিষদ বা একটা কিছু করে আপনার এই দিনী ভাইগুলি যারা সহি আকিদায় আসতেছে তাদেরকে একত্রিত করে তাদেরকে জামাতবদ্ধভাবে সুন্দরভাবে কাজ আগায় নিয়ে যান না হলে কিন্তু আপনি মরে শেষ হয়ে যাবেন আপনি বরিশালের মাটিতে ভোলার মাটিতে ওই কি বলে পিরোজপুরের মাটিতে তারপরে মাদারীপুরের মাটিতে শরীয়তপুরের মাটিতে এই সমস্ত বেদাতের আখড়া যেখানে সেখানে পাঁচজন দশজন দিনী ভাই হয়েছে হওয়ার পরে দুই দিন পরে ফতুয়া ফারায় মাসলা মাসাইল খেলার চোটে এক আধা মারা এখন নিজেরা নিজেরাই কি লাগে একজন এই হুজুরের ভক্ত আর একজন ওই হুজুরের ভক্ত এবার পার্সোনাল ইন্ডিভিজুয়াল যখন এইভাবে ভক্ত অনুরক্ত হয়ে গেল আহলাদিস আকিদার প্রথম কাজ হল তাকলিককে বিনাশ করতে হবে আমানুল্লাহ মাদানি মরে যাবে আমানুল্লাহ মাদানি এখান থেকে রিজাইন দিয়ে চলে যাবে প্রয়োজনে কমিটির লোক তাকে বহিষ্কার করবে এই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থাকবে কি পর্যন্ত যদি আমানুল্লাহ মাদানি গুলাম হয়ে এখানে আসেন যদি আমানুল্লাহ মাদানি খোদবা শুনতে এখানে আসেন তাহলে এই মসজিদ আপনাকে ছেড়ে দিতে হবে আর যদি আল্লাহর ওয়াস্তে এসে থাকেন এখানে যে কোনো আল্লাহর বান্দা খোদবা দিবে হয়তো আমানুল্লাহর অতটুকু না হবে একটু উনিশ কুড়ি তো হবেই আবার তার সাথে ভালো তো হতে পারে কোরআন সুন্নার কথা যে বলবে আমি তার সাথে আসি আমানুল্লাহ মাদানিকে এই কি বলে এখানে মসজিদ থেকে খেদায় দেওয়া হলো বা সে নিজেই চলে গেল বা কমিটির সাথে গরমিল হয়ে গেল মসজিদ ভেঙে ফেলবো না মসজিদ ভেঙে দুই টুকরা করব নাকি আলাদা পাশে আর একটা মসজিদ বানায় নেব এটা কোন মন মানসিকতা জিনা এটা চলতে পারে প্রতিষ্ঠান আল্লাহ দিনের জন্য আসবেন মসজিদ আসবেন আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার জন্য মসজিদ আসবেন কোরআন শুননা শোনার জন্য কোন ব্যক্তি মালিকানার লেজুর ভিত্তি করব না দেখেই তো মাঝাব ত্যাগ করেছি মাঝাব ছেড়েছি কেন মাঝাবের ইমামের কথা আমি চোখ বন্ধ করে মানি না মাঝাবের ইমামের কথা যদি চোখ বন্ধ করে আমি না মানতে পারি তাহলে আমি কি করে সহি আকিদার অনুসারী হয়ে আমি কি করে বলবো যে আমি অমক থাকলে আমি আসি না থাকলে নেই তাহলে তো ওই সেই লেজর ভিত্তি হয়ে গেল সে তাকলিদের সাক্ষী হয়ে গেল বন্ধুগণ অনেক গুঞ্জরণ চলছিল আশা করি কথাটা ক্লিয়ার হয়ে গেছে তাহলে সংগঠন দুই প্রকার একটা সংগঠন হল তানজিমে এদারি তানজিমে এদারি যেটা সেটা একটা প্রতিষ্ঠানের মতো একাধিক প্রতিষ্ঠান থাকবে একাধিক পরিচালক থাকবে একাধিক মসজিদ থাকবে আকিদা বিশ্বাস যদি এক থাকে তাহলে একাধিক প্রতিষ্ঠান হওয়া তেমন দোষণীয় নয় ঠিক একই আকিদার ভিতরে একাধিক প্রতিষ্ঠান চলতে পারবে এতে কোনো সন্দেহ নেই ওমা আলাইনা ইল্লাল বালাগ আকুলু কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি